আয়শাহ রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ সাল্লাম ভারী হয়ে পড়লেন এবং তার কষ্ট বেড়ে গেল তখন তিনি তার স্ত্রীগণের নিকট আমার ঘরে শুশ্রূষা পাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তারা তাকে সম্মতি দিলেন অতপর একদা দু ব্যক্তির উপর ভর করে বের হলেন তখন তার উভয় পা মাটি স্পর্শ করছিল তিনি আব্বাস রদিয়াল্লাহ তাল্লাহ্ন ও আরেক ব্যক্তির মাঝে ভর দিয়ে চলছিলেন উবায়দুল্লাহ রহমতুল্লাহ আলহি বলেন আইসা রদিয়াল্লাহ তাল্লাহা যা বললেন তা আমি ইবনু আব্বাস রাজিল্লাহ তাল্লাহ্ন এর নিকট আরজ করলাম তিনি তখন আমাকে বললেন আইসা রাজিল্লাহ তাল্লাহা যার নাম উল্লেখ করলেন না তিনি কে তা জানো কি আমি বললাম না তিনি বললেন তিনি হলেন আলী ইবনু আবু তালিব রদুল্লাহ তাল্লাহ